এটি জনতার বিপ্লবী গান আমি গাবই তো আমি গাবই তো লাঞ্ছিত মানুষের বঞ্চিত অধিকার যাবই তো আমি যাবই তো তৌহিদি জনতার বিপ্লবী গান আমি গাবই তো আমি গাবই তো লাঞ্ছিত মানুষের বঞ্চিত অধিকার যাবই তো তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে মোরা পেয়েছি কেমন আল্লাহু আকবার বললেই একবার হয়ে যায় সাম্প্রদায়িকতা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে মোরা পেয়েছি কেমন স্বাধীনতা আল্লাহু আকবার বললেই একবার হয়ে যায় সাম্প্রদায়িকতা এভাবে যায় না বাঁচা এ যেন বন্দি খাঁচা এ খাঁচায় আঘাত এনে যাবই তো তৌহিদি জনতার বিপ্লবী গান আমি গাবই তো আমি যাবই তো লাঞ্ছিত মানুষের বঞ্চিত অধিকার যাবই তো দু লক্ষ মাবনের ত্যাগের বিনিময়ে পেয়েছি কেমন এই আজাদি মুসলমানের দেশে দাড়ি টুপিওয়ালা দেশে হতে হয় কেন মৌলবাদী দু লক্ষ মাবনের ত্যাগের বিনিময়ে পেয়েছি কেমন এই আজাদি মুসলমানের দেশে দাড়ি টুপিওয়ালা দেশে হতে হয় কেন মৌলবাদী মানিরা যায় না মানা এ যেন কয়েদখানা ঝালিয়ে পুরিয়ে তাকে দেবই তো তৌহিদি জনতার বিপ্লবী গান আমি গাবই তো আমি গাবই তো লাঞ্ছিত মানুষের বঞ্চিত অধিকার যাবই তো মঙ্গল প্রদীপ জেলে রং মেখে হোলি খেলে ছোটে সব বৈশাখী মিছিলে রে মুসলমান হয়ে গেছো শয়তান ভুলে গেছো আগে তুমি কি ছিলে মঙ্গল প্রদীপ জেলে রং মেখে হোলি খেলে ছোটে সব বৈশাখী মিছিলে হায় রে মুসলমান হয়ে গেছো শয়তান ভুলে গেছো আগে তুমি কি ছিলে যুগের ভ্রান্ত হাওয়া তোমাকে করছে ধাওয়া টেনে নিতে দুহাত বাড়াবই তো মোদি জনতার বিপ্লবী গান আমি গাবই তো আমি গাবই তো লাঞ্ছিত মানুষের বঞ্চিত অধিকার যাবই তো আমি যাবই তো তৌহিদি জনতার বিপ্লবী গান আমি গাবই তো আমি গাবই তো লাঞ্ছিত মানুষের বঞ্চিত অধিকার যাবই তো